حسبي عليك الله يا مغتاب الصدق يبرأ منك والآداب يا آكل اللحم الكرام হে মুসলিম ভাই ও বোন আজ আমরা জবানের অনিষ্ঠতা সিরিজের ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বে গেবত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ হে আমার মুসলিম ভাই ও বোন গেবত ইসলামের শরিয়াতে মুসলিম উম্মাহর সর্বসিদ্ধ একটি কবিরা গোনা এবং হারাম বিষয় গিবত একটি এমন গোনা যা তাওবা ছাড়া ক্ষমা করা হয় না গিবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে অপছন্দ করবে চাই সেটি তার শারীরিক গঠন চারিত্রিক কথাবার্তায় কাজে কর্মে ধর্মীয় ক্ষেত্রে বা বংশ ইত্যাদি যে কোনো ক্ষেত্রে হোক না কেন এই গিবত যেন আমাদের জিহ্বা এবং মনের খোরাক কারণ এটি থেকে আমাদের বাঁচার কোনো ধরনের চেষ্টা বা তৎপরতাই নেই তাতে আমরা এমনভাবে নিমজ্জিত যা দেখে মনে হয় এই হিবতই আমাদের দেহ ও আত্মার খোরাক আমাদের অনেক সময় আড্ডা গল্পগুজব ইত্যাদির মাধ্যমে অতিবাহিত হয় আর এসব আড্ডা ও গল্পগুজবের মজলিশগুলো গিবত থেকে মুক্ত থাকে না বরং বলা যায় এই মজলিশগুলো সরগরম হয় এই গিবতের দ্বারা এটি ছাড়া যান মজলিশগুলো মরা মরা মনে হয় আপনি লক্ষ্য করবেন আমাদের সমাজের বাজার হাট চায়ের স্টল এই সমস্ত জায়গাগুলোতে যারা সময় অতিবাহিত করে তারা সারাক্ষণ বসে বসে এই গিবতেই লিপ্ত থাকে অথচ আল্লাহ তারা বলেন ওয়ালা আই তোমাদের কেহ যেন অন্যের গিবত না করে তোমাদের কেহ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে অবশ্য তোমরা তা পছন্দ করো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সাদি রহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা উক্ত আয়াতে গিবুদকে তার ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন যা মানুষের স্বভাবে অত্যন্ত ঘৃণিত একটি বিষয় তোমরা জানো তোমাদের ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করো বিশেষ করে মৃত্যু হলে তো আরো অপছন্দ করবে তাহলে তো গিবত অপছন্দ করার কথা সুতরাং তোমরা গিবত ও তোমাদের ভাইদের গোস্ত খাওয়া উভয়টি অপছন্দ করো তাছাড়া এই আয়াতে এই বিষয়টিও ইঙ্গিত রয়েছে যে মানুষের ইজ্জত আব্রু তার গোষ্ঠের ন্যায় অর্থাৎ একজন মানুষের জন্য অপরের গোস্ত বা তার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করা যেমন হারাম ঠিক তদ্রু তার ইজ্জত আব্রুর ওপর আঘাত করাও হারাম সোহাই বোহারি ও মুসলিমে বর্ণিত হয়েছে বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাহ বলেন ইন্না দিমা ও আলাইকুম হারাম হাদা ফি শাহরিকুম হাদা ফি হাদা নিশ্চয়ই তোমাদের রক্ত ধন সম্পদ ইজ্জতাব্রু এই শহর এই মাস এবং আজকের এই দিনের ন্যায় একে অপরের জন্য হারাম এই হিবতের পরিণতি অত্যন্ত ভয়াবহ গিবতের পরকালীন গুনাহের সাথে সাথে দুনিয়াতেও এর অনেক অনিষ্টতা রয়েছে এই গিবতকে কেন্দ্র করে সমাজে সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ ও নানা ফেতনা ফাসাদ এমনকি তা মানুষদেরকে বড় ঝগড়া এবং দ্বন্দ্বের দিকে পর্যন্ত নিয়ে যায় এটি বান্দার সাথে সম্পৃক্ত গুণা যা বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করবেন না হজরত জাবেদ আল্লাহ তালা এবং আবু সাইদ খুদির রাদি আল্লাহ তালাহু হতে বর্ণিত আছে তারা বলেন রাসুল সাল আলহিহাসাল্লাম বলেছেন ইয়াকুম আল গিবা فإن الغيبة أشد من الزنا إن الرجل قد يزهان فيتوب فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفر له صاحبه তোমরা গিবত থেকে বেঁচে থাকো কেননা তা জেনা থেকেও অধিক মারাত্মক আর যে ব্যক্তি জেনা করে তওবা করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন কিন্তু হিবতকারীকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত যার হিবত করা হয়েছে সে ক্ষমা না করে এই হিবতের ব্যাপারে আমাদের সমাজে ভুল ধারণা আছে এটি শুধু আমাদের সমাজেই নয় বরং এটি স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম এর সমাজেও ছিল রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবেকেরামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো হিবত কি তখন সাহাবাইকেরাম বলল আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তারপর রসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন জিক্রুকা আখা কাবিমা ইয়াকুরাহু কিলা أرأيت إن كان في أخي ما أقول له قال وإن لم يكن فيه فقد بهته كان فيه ما تقول فقد اغتبته গীবত হচ্ছে তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন বিষয়ে আলোচনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে তখন রসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা হল আমরা যা শুনি তা যদি তার মধ্যে থাকে প্রতি উত্তর রসুল সাল্লাহ আলহ্লাম বললেন যদি তার মধ্যে তা থাকে তাহলে তো গেবত হবে অন্যথায় তো তা অপবাদ হবে গেবতকারীর জন্য কেয়ামত দিবসটি হবে খুবই আক্ষেপের এবং ভয়ানক একটি দিবস কারণ সেদিন গিবোধকারী নেক আমল যার গিবোধ করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে অথবা তার নেক আমল না থাকলে তার গোনা গিবতকারীকে দিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম ইরশাদ করেন আতাদরুনা মানিল মুফলিস قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وزكاة وصيام وقد شتم هذا وضرب هذا وأكل مال هذا فيؤخذ هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته أخذ من سيئاتهم فطرحت عليه ثم طرح في النار তোমরা কি জানো মুফলিসকে সাহাবাইকেরাম বলল আমাদের মধ্যে মুফলিস তো সে যার নিকট কোনো দিনার দিরহাম বা কোনো আসবাবপত্র নেই তখন রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে মুফলিস হল সে যে কিয়ামতের দিন নামাজ রোজা হজ ইত্যাদি অনেক নেকামল নিয়ে উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে সে একে গালি দিয়েছে উকে মেরেছে উমুকের মাল আত্মসাত করেছে তখন ওই ব্যক্তিদেরকে তার নেক আমল দিয়ে দেওয়া হবে অতঃপর যদি তার নেক আমল ফুরিয়ে যায় তাহলে তাদের গোনা তাকে দিয়ে দেওয়া হবে অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে লক্ষ্য করুন একজন মুসলিম সে অন্যের গিবত করার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে তার জীবনের সমস্ত আমল তাদের দিয়ে দিতে হচ্ছে শুধু তাই নয় এমনকি তাদের সমস্ত গুনাহের বোঝাও তাকে বহন করতে হতে পারে এখন আমরা দেখব যে এই হেবতের ব্যাপারে আমাদের সালাফদের কেমন দৃষ্টিভঙ্গি ও অবস্থান ছিল ইব্রাহিম বিন আধাম থেকে বর্ণিত আছে যে তিনি একবার লোকদেরকে মেহমানদারের জন্য দাবাত করলেন তখন তারা খাবারের সামনে বসে একজনের গিবোধ করছিল তখন ইব্রাহিম বিন আধান বললেন আমাদের পূর্ববর্তীরা গোষ্ঠের পূর্বে রুটি খেত আপনারা তো রুটির পূর্বেই গোষ্ঠ খেতে শুরু করেছেন গিবোধকারী ব্যক্তির দিনের মধ্যে খুব মন্দ পূর্বাক ফেলে হাসান বসরে রহিমাহুল্লাহ বলেন আল্লাহর কসম গিবোধ একজন মুমিনের দিনের ক্ষেত্রে তার দেহের খাতকদের থেকেও অধিক দ্রুত ক্ষতি করে বর্ণিত আছে যে হাসান বসর রহমাহুল্লার নিকট বলা হলো যে অমুক আপনার হিবোধ করেছে এটি শোনার পর তিনি তার নিকট কিছু হাদিয়া দিয়ে পাঠালেন আর বললেন আমার কাছে সংবাদ এসেছে যে আপনি নাকি আমাকে আপনার নেক আমল সমূহ হাদিয়া দিয়ে দিয়েছেন তারপর তিনি নিজের ওজোর পেশ করে বললেন নিশ্চয়ই আমি আপনার পরিপূর্ণ বিনিময় দিতে পারব না কিন্তু আমি আপনাকে তার কিছু বিনিময় দিতে চাই আবদুল্লাহ মুবারক রহিমহল্লা বলেন আমি যদি কারো গিবত করতাম তাহলে আমার মা বাবারই গিবত করতাম কেননা তারাই আমার থেকে অধিক স্বভাব পাওয়ার উপযুক্ত সুফিয়ান সাউলি রহিমাহুল্লাহ বলেন তোমাদের সাথে যদি এমন কেউ থাকে যে তোমাদের কথা শাসকের নিকট গিয়ে বলে তাহলে কি তোমরা কোনো কথা বলতে আমরা বললাম না তখন আমরা কোনো কথাই বলতাম না তখন তিনি বললেন নিশ্চয়ই তোমাদের সাথে তো ফেরিস্তারা আছে যারা আল্লাহর কাছে তোমাদের সমস্ত কথা পেশ করবেন এই গিবত থেকে বাঁচার উপায় হলো আমাদের অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে কোরআন সুন্নাহর এই সম্পর্কে যে সমস্ত ধমকি শাস্তির কথা বর্ণিত হয়েছে সেগুলোকে অধিক স্মরণ করতে হবে ياكل اللحم الكرام شراهة عجبا انسان